السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্তে থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাহি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন রমাদানের একক আলোচনা অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আল্লাহ রব্বুর আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি যিনি আমাদেরকে আজকের এই মোবারক আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আপনাদেরকেও মোবারকবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানে আপনাদের মহামূল্যবান সময়কে কোরবানি করে আজকের আয়োজনে আপনারা শরিক হয়েছেন সুপ্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে ঐতিহাসিক মক্কা বিজয় পবিত্র রমাদান মোবারকে আমরা জানি গুরুত্বপূর্ণ দুটো ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বদর প্রান্তরের যে ঐতিহাসিক যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ যেটি বদর যুদ্ধ সেটি আমরা জানি যে পবিত্র মাহের রমজানই সংগঠিত হয়েছে সতরি রমজান যেটাকে আমরা বদর দিবস বলে জানি আর এই রমজান মোবারকেই পবিত্র মক্কা বিজয় হয়েছিল সেটি দশম রমজানে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তো এই মাহি রমজানের গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ঐতিহাসিক মক্কা বিজয় ফতে মক্কা যেটাকে আমরা বলি সেই মক্কা বিজয়ের বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই ইনশাল্লাহ তালাম আশা করছি আমরা এই বিষয় থেকে এই আলোচনার সাবজেক্ট থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এখান থেকে আমাদের নিজেদের জীবন চলার পথের পাথেও যেন সংগ্রহ করতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহ তালার দরবারে আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তেবাহু ও আরিনাল বাউতলা বাউতলা ওয়ারজুকনা না বাহু ইয়া আল একরামিন সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই আপনাদেরকে জানাতে চাই মক্কা বিজয়ের আসলে মূলত এই যে বিজয়টি হলো সেটির মূল প্রেক্ষাপট বা এর পেছনের যে ঘটনা সেটি আসলে কি ছিল আমরা জানি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম পবিত্র মক্কাতে তিনি অবস্থান করতেন কিন্তু মক্কার কাফেরদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করতে না পারে সাহাবাই কারাম তাদের উপরে যখন অত্যাচার চলছিল শিশু ইসলামী ইসলামের উপরে এবং ন মুসলিমদের উপরে যখন একের পরে যখন অত্যাচারের স্টিমর যখন চালানো হচ্ছিল তখন আল্লাহ রাব্বুর আলমীর হুকুমের সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি পবিত্র মক্কা মোয়াজ্জামা থেকে মদিনা মোনাবরাতে তিনি হিজরত করে চলে গিয়েছিলেন এবং সেখানে সাহাবাই কারাম এক এক করে তারা হিজরত করছিলেন মহাজিরা মদিনা গিয়েছেন এবং মদিনার আনসার সাহাবিরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আর এভাবেই করে করি মদিনাতে সুন্দর একটি ইসলামী সমাজ এবং একটি ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম হয়েছিল যাই হোক সেটি একটি সময়ের ব্যাপক পরিবর্তনের মাধ্যমে আমরা জানি সেটি হয়েছিল স্বল্প সময়ের মধ্যেই কিন্তু সেটি একটি সুন্দর রাষ্ট্র কিন্তু কায়েম হয়নি পবিত্র মদিনা মোনাবারাতে যাই হোক মদিনাতে যখন অবস্থা হলো রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা আমরা জানি সেটাকে হোদাই বিয়ার সন্ধি বলা হয়েছে ষষ্ঠ হিজড়িতে যে হোদাই বিয়ার সন্ধিটি হয়েছিল ইসলামের ইতিহাসে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় ছিল যেটিকে আল্লাহ রাব্বুর আলমিন হোদাই বিয়ার সন্ধিটাকে আল্লাহ ফতেহ মুবিন বলেছেন ইন্না ফাতাহানা রেখা ফাতেহা মুবিনা নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি যদিও আমরা জানি যে এই যেটি হয়েছে ষষ্ঠ হিজড়িতে সোল হয়েছে যেটি সন্ধি হয়েছিল এই সন্ধিটি প্রকাশ কারান্তরে কাফেরদের পক্ষে ছিল মুসলমানদের বিপক্ষে ছিল আমরা জানি বাহ্যিকভাবে এটি দেখা গিয়েছিল যে সবগুলো শর্তের কারণেই কিন্তু মুসলমানরা অনেকটা কিন্তু তারা নিপীড়িত হওয়ার মতো একটা অবস্থা তারা ঠকে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল কিন্তু রব্বুল আলমিন বলেছেন যে না মুসলমানরা আসলে এখান থেকে ঠকবে না বরং তারা পরাজিত হবে না বরং তারা বিজিত হবে এবং তাদের বিজয় কিন্তু এখানে রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যদিও সেটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছিল না আর এটাই হচ্ছে রব্বুল আলমিনের এশারা যেটি আল্লাহ তাল্লাহ নবী বুঝতে পেরেছিলেন সাহাবাইকার যদিও এটিকে তারা বুঝতে পারেননি যে এই হোদায় বিয়ার সন্ধির মাধ্যমে আমরা সকল শর্তগুলো মক্কার কাফেরদের পক্ষে আমাদের বিপক্ষে সেখানে কি করে এটা বিজয় হলো কি করে এটাকে আল্লাহ তালা বিজয় বলেছেন কিন্তু তার দু বছরের মাথায় দেখা গেল যে সেই হোদাই বিয়ার সন্ধির ফলাফলটা মক্কা বিজয়ের মাধ্যমে হয়ে গেল সুবাহান আল্লাহ হোদাই বিয়ার সন্ধির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যে সেখানে যে যার কাছে ইচ্ছা মতো যেতে পারবে যে কোনো গোত্র যার সাথে মিলিত হতে পারবে সেই সুবাদে দেখা গিয়েছে যে বনু খোজা রসুল সাল্লাহ আলহিউসালামের সাথে তারা মিলিত হলো এবং বনু বকর মক্কার কাফেরদের সাথে ছিল তো দেখা গেল যে বনু বকর গোত্রের লোকেরা বনু খোজার উপরে অনেক অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাচ্ছিল এবং তারা প্রকারান্তরে যে সন্ধির যে শর্ত ছিল সেই সন্ধির শর্তগুলো তারা ভঙ্গ করেছিল এটি অবশ্য মক্কার কাফেররা অবশ্য মনের অজান্তে করেনি পরিকল্পিতভাবে তারা করেছে তারা এই অত্যাচার করে তাদেরকে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম থেকে ফিরিয়ে রাখতে তারা চেয়েছিল কিন্তু বনু খোজা গোত্র কোনোভাবেই অত্যাচার তারা মানে অত্যাচার আচ্ছা সহ্য করেই তারা রসুল সাল্লাহ আলহিউসালামের সাথে তারা ছিল তো এভাবে করে নবীজি সাল্লাহ আলহিউসালাম যখন দেখলেন যে বনু খোঁজার উপরে বনুবাকর গোত্র অত্যাচার করছে নিপীড়ন করছে নির্যাতন করছে তখন তিনি বললেন যে অবশ্যই এর একটা বিহিত হতে হবে এবং এটা প্রতিশোধ গ্রহণ করতে হবে এবং এক পর্যায়ে অষ্টম হিজড়িতে রসুল করিম সাল্লাহ তার আলহিউসাল্লাম তিনি দশ হাজার যোদ্ধাদেরকে নিয়ে যোদ্ধা সাহাবিদেরকে নিয়ে তিনি মক্কা অভিমুখে তিনি রওনা করলেন এবং এক পর্যায়ে তিনি মক্কা ঢুকে পড়লেন এবং সেদিন দেখা গেল যে মক্কার কাফেরা আর রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে আর বাধা দিতে পারল না নবীজ সাল্লাহ আলহিউসাল্লামকে তো কোনোভাবেই তারা আর আটকাতে পারল না তিনি সেখানে মক্কার ভিতরে চলে গেলেন এবং হারামের ভিতরে তিনি ঢুকলেন এবং মক্কার ভেতরে কাবাগরের ভিতরে যে তিনশো ষাটটি মূর্তি ছিল সেখানে গিয়ে তিনি কোরআনে কারিমের সেই বিখ্যাত আয়াত তিনি বলেন যা আল হাকুয়া জাহাকাল বাউতেল ইন্নাল বাউতেলা কানা সত্য সমাগত মিথ্যা বিতাড়িত মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী আয়াতে কারিমা পড়লেন এবং সেখানে কাবাগর বিজিত হলো মক্কার হারাম নবীজ সাল্লাহ আলহি ওসাল্লামের দখলে চলে আসলো প্রিয় দর্শক আমরা সেই মক্কার বিজয়টা কিন্তু এভাবেই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অত্যন্ত নির্বিঘ্নে রক্তপাতহীন বিজয় আল্লাহ তালা মুসলমানদেরকে দান করেছিলেন এখান থেকে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে এক নম্বর শিক্ষা হচ্ছে আসলে যদি আমরা কেউ অত্যাচার নির্যাতন সহ্য করে সাবর করে যদি আমরা কেউ থাকি তাহলে সবরের পরিণাম হয় আসলে বিরাট নিয়ামত রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম এবং সাহাবা একরামের উপরে যে অত্যাচার মক্কার কাফেররা করেছিল তাদেরকে বহিষ্কার করে দিয়েছিল মক্কা থেকে তারা হিজরত করে চলে গেল মদিনায় এরপরে মদিনাতে যাওয়ার পরেও তারা মক্কার কাফেররা কিন্তু তাদেরকে শান্তিতে থাকতে দিল না বদরের যুদ্ধ হলো ওহদের যুদ্ধ হলো অনেক যুদ্ধ তারা কাফেরা নবীজির উপর চাপিয়ে দিলেন এরপরেও তারা নবীজি যখন চাইলেন মক্কাতে আসে এসে তিনি ওমরা করবেন তাদেরকে ওমরা করতে দেওয়া হলো না পথিমধ্যে সেখানে যে ষষ্ঠ হিজড়িতে হোদাইবিয়ার সন্ধি হলো সন্ধির পরেও সন্ধির যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো পর্যন্ত মক্কার কাফেররা ভঙ্গ করে সেখানে মুসলমানদের উপর অত্যাচার করলো এবং মিত্রদের উপর অত্যাচার করলো রাসুল ইসলামের এবং সাহাবাইকরামের মিত্রদের উপরে এভাবে করে যখন তারা সব কিছু যখন ভঙ্গ করে চলল রব্বুর আলমিন মুসলমানদের সবর করার কারণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুর আলমিন তাদের উপরে বিরাট ন্যামাত দান করেছেন সুহান আল্লাহ আহমদি তাহলে রব্বুর আলমিন কোরআন মনায়তে অন্যায়তে বলছেন ইনতানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুর আলমিন তোমাদেরকে সাহায্য করবেন আর অন্য আয়তের মধ্যে এটাও এসছে যে তোমরা যদি সবর করো তোমরা যদি পরস্পর পরস্পরকে যদি তোমরা মানে একাত্ম ঘোষণা করে তোমরা যদি আল্লাহর উপরে তাওকুল করে যদি সবর করে থাকতে পারো রব্বুল আলমিনের সাহায্য তাহলে তোমাদের সাথেই থাকবে সোহান আল্লাহ আমদি অন্য আয়ত আল্লাহ বলছেন ওয়াকান হাক্কান আলাইনা নসরুল মোমিনিন মোমেনদেরকে সাহায্য করা মোমেনদেরকে সহযোগিতা করা এটি রব্বুল আলমিনের উপরে আবশ্যক সুভান তাহবে আমদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি যখন সাহাবাইকেরাম দশ হাজার সাহাবিদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করে ফেললেন সেই দিন কি হলো পুরো মক্কা যখন মুসলমানদের দখলে চলে আসলো যেই মক্কা থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছে সেই মক্কা যখন মুসলমানরা দখল করে ফেলল আজকে কি হবে আজকে কি হওয়া উচিত স্বাভাবিকভাবে যেটা হয় মানুষ যখন বিজয় অর্জন করে তখন শত্রুদের উপরে যে প্রতিশোধ স্পৃহা সেটি কিন্তু চূড়ান্ত পর্যায়ে কাজ করে আজকে তো স্বাভাবিকভাবে এটাই তো হওয়া উচিত ছিল যে মক্কা বিজয় হয়ে গিয়েছে অতএব কাফেরদেরকে যেখানে যাকে পাওয়া যাবে সমানে তাদেরকে হত্যা করা হবে কাফেরদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে কাফেরদের সমস্ত ভূমি দখল করা হবে তাদের সহায় সম্পত্তি যা কিছু সব আজকে দখল হয়ে যাবে প্রিয় দর্শক ইতিহাস কি বলে তাই কি হয়েছিল আসলে কিন্তু তা হয়নি এই জন্য মক্কা বিজয়কে বলা হয় রক্তপাতহীন মহাবিজয় ইসলামের ইতিহাস এটা প্রমাণ করছে যে মুসলমানরা আসলে যে বিজয়টা করেছিল মক্কা বিজয় সেটি রক্তপাতহীন ছিল কোনো মারামারি হয়নি কোনো কাটাকাটি হয়নি কোনো মানুষের উপর আঘাত করা হয়নি আল্লাহ আকবার ইতিহাস আমাদের সামনে আজও আছে এটি আজকে পৃথিবীর পৃথিবীর আজকে যারা ইহুদি খ্রিস্টান যারা যারা মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বানাতে চায় যারা ইসলামকে যারা মানে সন্ত্রাসবাদের সাথে যারা মিশিয়ে দিতে চায় তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিতে চাই পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয়ের মতো রক্তপাতহীন বিজয় পৃথিবীতে আরেকটি আপনারা আমাদেরকে দেখান এত বড় শক্তি সামর্থ্য এত বড় জনবল এত জনগোষ্ঠী নিয়ে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন তখন তিনি কি করলেন একটি মানুষকে তিনি হত্যা করলেন বরং তিনি ঘোষণা দিলেন আজকের আবু সোফিয়ানের ঘরে যারা যারা সেখানে গিয়ে যারা নিজেদের আত্মরক্ষার জন্য সেখানে আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ মক্কার হারামের ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ অমক কাফিরের ঘরে যারা গিয়ে আশ্রয় গ্রহণ করবে তারা নিরাপদ এভাবে করে বিভিন্ন লোকদের নাম বলে বলে রসুল্লাহ সকলকে নিরাপত্তা দিতে লাগলেন সুবাহ আল্লাহ আমদি এবং মুসলিম মুজাহিদদেরকে বলে দিলেন খবরদার তোমরা কোনো নারীর উপরে আঘাত করবে না কোনো শিশুকে তোমরা হত্যা করবে না কাফেরদের বাড়িঘর তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে না এবং কাফেরদের যে কোরআশদের মক্কার কাফেরদের যে বাগান আছে ফল গাছ আছে ফল ফসলের বাগান আছে ক্ষেত খামার আছে খবরদার তোমরা এগুলোর উপরে কোনো হামলা করবে না অত্যাচার করবে না নির্যাতন তোমরা করবে না আল্লাহ আকবার ইতিহাসে এমন বিজয় খুঁজে পাওয়া বড়ই কঠিন সুপ্রিয় দর্শক সেদিন কি হয়েছিল নবীজ সাল্লাহ আলী হয়েছিলাম তখন বললেন মক্কার কাফেরদেরকে হে মক্কার কোরআশের লোকেরা তোমরা আমার কাছ থেকে আজকে কেমন ব্যবহার তোমরা কামনা করো আজকে আমি তো বিজয় করেছি মক্কা পুরো কাবা আমাদের দখলে চলে আসছে এখানে তাওহিদের ঘোষণা হয়েছে আল্লাহ আকবার ধরি আজকে এখানে তুলে দেওয়া হয়েছে আল্লাহ আকবার যেখানে মক্কার কাফেরা বিভিন্ন মূর্তি তারা পূজা করত তিনশো ষাটটা মূর্তি তারা উপাসনা করত সেখানে সবগুলো মূর্তি খণ্ড বিখণ্ড হয়ে গেল নবজি সাল্লাহ আলহিউসাল্লাম তাওহিদের মহাধনী একত্ববাদের ধনী সেখানে তুললেন এই মহাবিজয় হয়ে গেল আজকের এই বিজয়ের দিনে তোমরা আমাদের কাছ থেকে কেমন আচরণ তোমরা কামনা করো মক্কার কাফেরা তখন বলল হে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে মানুষেরা যেমন আচরণ কামনা করে আমরা তোমার কাছ থেকে আজকে তেমনই আচরণ কামনা করছি সোহানুল্লাহ তার মানে হচ্ছে একজন ভাইয়ের ছেলের কাছ থেকে একজন চাচা কেমন আচরণ কামনা করে নিশ্চয়ই বাবার মতো আচরণ কামনা করে আমরা আমাদের বাবার সাথে যেমন আচরণ করি ঠিক আমাদের চাচাদের সাথে তো একই আচরণ করতে হয় ভালো আচরণ করতে হয় সেজন্য মক্কার কাফেররা বলল একজন উত্তম ভ্রাতস্পুত্রের কাছ থেকে মানুষেরা যেমন আচরণ কামনা করে হে মোহাম্মদ সাল্লাহ ইউসাল্লাম আজকে আমরা তোমার কাছ থেকে তেমন আচরণ কামনা করি কারণ তুমি তো আমাদের ভাইয়ের ছেলে আল্লাহ একবার তখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম মক্কার কাফেরদের মনোভাব দেখলেন এবং তিনি বললেন লা তসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের এই মহাবিজয়ের দিনে তোমাদের উপরে আমার কোনো হিংসা নাই তোমাদের উপরে আমার কোনো মানে মনের ভিতরে কোনো কষ্ট নাই বাড়াই কমরিয়াম আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো ইয়াগফিরুল্লাহুলাইকুম আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন আর আমিও তোমাদের উপরে তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমি তোমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করলাম না সুভান আল্লাহামদি এটি বড় বিস্ময়কর মহাবিজয় পৃথিবীতে এমন কোন নেতা এমন কোন মহাবিজয়ী দিগ্বিজয়ী কোন সেনাপতি আছে যে যাকে ওই দেশ থেকে ওই ভূখণ্ড থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তিনি যখন বিজয় করতে পেরেছেন বিজয়ের মুহূর্তে তিনি সেই লোকগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন পৃথিবীর ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না কিন্তু একমাত্র একমাত্র দৃষ্টান্ত হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি জীবনে নবীজি বললেন তোমাদের উপর আমার কোনো বিদ্বেষ নাই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম তখন মক্কার লোকেরা বুঝতে পেরেছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কত বড় উদার নবী কত বড় উদার নবী তিনি তার কলিজাটা কত বড় প্রশস্ত তখন মক্কার কাফেররা নবীজির ব্যবহার দেখে নবীজির আচরণ দেখে তখন মক্কার কাফেরা দলে দলে নবীজির কাছে আসতে লাগলেন আল্লাহ রসুলের কাছে আসতে লাগলেন কালেমা পড়তে লাগলেন মুসলিম হতে লাগলেন সুবাহি নবীজি শখ তখন উপমা দিলেন হাজরত ইউসুফ আলহিসাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন যেই ভাইয়েরা ইউসুফ আলহিসামকে হত্যা করার জন্য কূপের ভিতরে ফেলে দিয়েছিল ইউসুফ আলহ ইসলামকে হত্যা করার জন্য তারা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হত্যা করার ষড়যন্ত্র করেছিল যখন রব্বুল আলমিন ইউসুফ আলহ ইসলামকে রক্ষা করলেন কোপ থেকে তাকে যখন হেফাজত করলেন এবং এক পর্যায়ে তিনি মিশরের একেবারে মিশরের তিনি যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন ওই ভাইরা আবার সেই হাজরত ইউসুফ আলহ ইসলামের কাছে যখন গেলেন দুর্ভিক্ষে পড়ে সেখান থেকে খাবার সংগ্রহ করার জন্য যখন তাদের ভিতরে পরিচয় হয়ে গেল ইউসুফ আলহ ইসলাম তার ভাইদেরকে প্রতিশোধ গ্রহণ করেন নাই সুবাহান্লাহ ইউসুফ আলহ ইসলাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন ঠিক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বললেন আজকে আমি ঠিক তেমনিভাবে ইউসুফ আলাইহিসাল্লাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন আমিও ঠিক তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমাদের উপর আমার কোনো উদ্দেশ্য নেই সুপ্রিয় দর্শক মক্কা বিজয়ের এই ঘটনার দ্বারা ইতিহাসে একটি বিষয় স্তাবৃষ্ট হয়ে গেল ইসলাম পৃথিবীতে কোনোদিন মানুষ হত্যা চায় না ইসলাম কোনোদিন পৃথিবীতে কোনোদিন ফাসাদ চায় না ইসলাম পৃথিবীতে যুদ্ধ চায় না বরং ইসলাম পৃথিবীতে শান্তি কায়েম করতে চায় এবং এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মক্কার কাফিরদেরকে তার জানের দুশ্মনদেরকে তিনি একেবারে স্বাভাবিকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সুপ্রিয় দর্শক সেই জন্য আসুন না আমরা এই মক্কা বিজয়ের ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটি হলো মানুষকে ক্ষমা করে দেওয়া প্রতিশোধ গ্রহণ না করা প্রতিশোধ গ্রহণ না করে যদি আমি কোনো মানুষকে ক্ষমা করে দেই তাহলে রব্বুল আলমিন কেয়ামতের দিন আমাকেও ক্ষমা করে দিতে পারেন এই জন্য দুনিয়াতে মানুষের উপর প্রতিশোধ স্পৃহাটা এটি খুব খারাপ একটি চরিত্র মানুষকে ক্ষমা করে দাও কোরআনে কারিমে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে মানুষকে ক্ষমা করো মানুষকে মাফ করে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেই মহাহাসুরের দিনে বিপদের সময় আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দেবেন সুপ্রিয় দর্শক মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিরাট একটা ঐতিহাসিক বিজয় হয়েছে এবং সেই বিজয়ের মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে কালেমার পতাকা উড্ডীন হয়েছে মুসলমানরা নতুনভাবে তাদের ইমারে জজবা তারা ফিরে পেয়েছেন হারানো সেই মক্কার কাবাগর সেই হারানো তাদের হারাম সেই হারানো তাদের মক্কার যে পরিবেশ সেই পরিবেশে তারা আবার ফিরে আসতে পেরেছেন ইসলামের বিজয়ের যাত্রা আবার নতুনভাবে আবার সামনের দিকে চলতে লাগলো সুপ্রিয় দর্শক সেই জন্য মক্কা বিজয়ের এই ঘটনার মাধ্যমে মুসলমানদের যে ইমানে যে চেতনা মাহে রমজানের গুরুত্বপূর্ণ দুটি দুটি ঘটনা একটা হলো বদর যুদ্ধ আর একটি মক্কা বিজয় দুটো ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটি মেসেজ আল্লাহ তালা দিতে চেয়েছেন সেটি হলো এই যে শুধুমাত্র নামাজ রোজা এবং সিয়াম সাধনা করলেই পরে চলবে না বরং সিয়াম সাধনার করার পাশাপাশি এই দিনের জন্য আল্লাহ তালার দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য একামাতে দিনের জন্য আমাদেরকে আল্লাহর পথে শান্তিপূর্ণভাবে জহাদ এবং সংগ্রাম আমাদেরকে করতে হবে আমাদের জান এবং মারের দ্বারা আল্লাহ তালা সেই কথারই করণে কারিমে সুন্দর করে বলেছেন আল্লাহ তারা মিন আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে অর্থাৎ আমাদেরকে রব্বুল আলমিন দিবেন জান্নাত আর বিনিময় রব্বুল আলমিন আমাদের কাছ থেকে নিয়েছেন আমাদেরকে জান এবং মাল এটি আল্লাহকে দিতে হবে বিনিময় রব্বুল আলমিন আমাদেরকে দিবেন জান্নাত আল্লাহ এর পরে বলছেন ইউকাতিলুনা ফি আর মোমেনরা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা শুধুমাত্র সালাত এবং সিয়ামের ভিতরে তাদের জীবনকে তারা সংরক্ষিত রাখবে না বরং তারা কি করবে তারা আল্লাহর পথে সংগ্রাম করবে তারা নিহত হবে এবং তারা অন্যদেরকেও তারা মারবে অর্থাৎ ইসলামের দুশ্মনদেরকে তারা তারা হত্যা করবে আসলে সত্যিকারই ইসলাম পৃথিবীতে সশস্ত্র সংগ্রামের জন্য পৃথিবীতে আসেনি ইসলামের সাথে শান্তিপূর্ণভাবে আল্লাহর দিনের প্রচার করার জন্য এই মনে রাখতে হবে বিজয় যখন আমাদের আসবে ইনশাল্লাহ তালা সেই বিজয়ের দিকে আমাদের সবার চেষ্টা করতে হবে যেন বিজয়ের সময় যেন আমরা কি করতে পারি সাবর যেন আমরা করতে পারি এই জন্য দেখুন মক্কা বিজয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো সবর করা আল্লাহ তালা আমাদেরকে সুরায় নাসারের ভিতরে বলেছেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তাআলা বলছেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন চলে আসবে তখন আপনি দেখতে পাবেন মানুষেরা কাতারে কাতারে দলে দলে সারিবদ্ধ হয়ে তারা আল্লাহর দিনের দিকে তারা প্রবেশ করছে হ্যাঁ তখন এই মহাবিজয়ের সময় আপনি কি করবেন ফ্যাসাবেহ বেহামদি রব্বিকে অবস্থা ফিরে তখন আপনি আপনার রবের তসবি আদায় করুন এবং আপনার রবের কাছে আপনি ইস্তেকফার কামনা করুন ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু খ্যান তাওয়াবা কারণ নিশ্চয়ই তিনি হচ্ছেন তওবা কবুলকারী সুপ্রিয় দর্শক সেই জন্য আসুন মক্কা বিজয়ের এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি সেটি হলো বিজয় আমাদের যখন আসবে তখন আমাদের সবর করতে হবে আমাদের শত্রুদেরকেও ক্ষমা করে দিতে হবে যুদ্ধ আমরা চাই না আমরা শান্তি চাই এই শান্তির মাধ্যমে উদারতার মাধ্যমে আমাদের চরিত্র দিয়ে আমাদের আখলাক দিয়ে আমাদের সুন্দর চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীর মানুষদেরকে তাদের হৃদয়গুলোকে জয় করতে হবে এটাই ছিল কিন্তু মক্কা বিজয়ের মূল শিক্ষা এবং আদর্শ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সেই শিক্ষাটি আমাদের কাছে রেখে গেছেন আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন পবিত্র মাহে রমজানের ঐতিহাসিক ঘটনা মক্কা বিজয় থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জাহাদি জিন্দিগি ইমানি জিন্দিগি আমাদের জিন্দিগিকে যেন আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি আল্লাহ তালার দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত